ভোরেরও পাখিগুলো কিচিমিচি ডাকে তোমার প্রেমের ছবি হৃদয়েতে আঁকে তুমি আল্লাহ মোহান কত বড় মহিয়ান তুমি আল্লাহ মোহান কত বড় মহিয়ান তোমার সারাতে সারা দুনিয়া ঘোরে পাখি পাখিগুলোকে চেমেছে ডাকে তোমার প্রেমের ছবির হৃদয়তে আকে ভোরের পাখিগুলো কিচে মিচে ডাকে তোমার প্রেমের ছবির হৃদয়তে আকে গাছপালা পশু পাখি রুলতা তোমার নামেতে পাই সফলতা গাছপালা পশু পাখি তোহরুলতা তোমার নামেতে পাই সফলতা তুমি আল্লাহ মহান কত বড় মহিয়ান তুমি আল্লাহ মহান কত বড় মহিয়ান সারা সারাতে সারা দুনিয়া ঘুরে ভোরের পাখিগুলো মিচি ডাকে তোমার প্রেমের ছবি হৃদয়েতে আঁকে ভোরের পাখিগুলো কিচিমিচি ডাকে তোমার প্রেমের ছবি হৃদয়েতে আঁকে তোমার নিয়ামতে ডুবে আছি তোমার দয়ায় প্রভু বেঁচে আছি তোমার নিয়ামতে ডুবে আছি তোমার দয়ায় প্রভু বেঁচে আছি তুমি আল্লাহ মোহান কত বড় বহিয়ান তুমি আল্লাহ মোহান কত বড় বহিয়াম তোমার ইশারাতে সারা দুনিয়া ঘুরে রো পাখি গুলো কিচি মিচি ডাকে তোমার প্রেমের ছবির হৃদয়তে ভোরে রো পাখি গুলো কিচি মিচি ডাকে তোমার প্রেমের ছবির দয় তেয়াকে তুমি আল্লাহ মোহান কত বড় মহিয়ান তুমি আল্লাহ মোহন কত বড় মহিয়ান তোমার সারাতে সারা দুনিয়া ঘুরে ঘুরে হেরো পাখিগুলো কিচিমিচি ডাকে তোমার প্রেমের ছবি হৃদয়তে আঁকে ভোরের পাখিগুলো কিচিমিচি ডাকে তোমার প্রেমের ছবি হৃদয়তে আঁকে